অন্যায় অনাচার রুখতে হবে কোরআনের চেতনায় জাগতে হবে অন্যায় অনাচার রুখতে হবে কোরআনের চেতনায় জাগতে হবে অন্যায় অনাচার রুখতে হবে কোরআনের চেতনায় জাগতে হবে অন্যায় অনাচার রুখতে হবে কোরআনের চেতনায় জাগতে হবে শাসক নামে কেউ শোষক হলে তবে তাকেও হস্তক্ষেপ করতে হবে করতে হবে শাসন নামে যদি শোষণ নীতি হয় সেই নীতিকেও তবে রুখতে হবে রুখতে হবে শাসন নামে যদি শোষণ নীতি হয় সেই নীতিকেও তবে রুখতে হবে রুখতে হবে শাসক নামে কেউ শোষক হলে তবে তাকেও হস্তক্ষেপ করতে হবে করতে হবে এসব শাসক আর শোষকদেরকে ঠিকই খেসারত দিতে হবে ঠিকই খেসারত দিতে হবে ঠিকই খেসারত দিতে হবে অন্যায় অনাচার রুখতে হবে কোরআনের চেতনায় জাগতে হবে অন্যায় অনাচারে রুখতে হবে কোরআনের চেতনায় জাগতে হবে নেতার নামে কেউ দুর্নীতিবাজ হলে তাকেও কাঠ গড়াই দাঁড়াতে হবে দাঁড়াতে হবে জালিমের রূপ নিয়ে জুলুম করলে কেউ একদিন তাদেরও পতন হবে পতন হবে নেতার নামে কেউ দুর্নীতিবাজ হলে তাকেও কাঠ গড়াই দাঁড়াতে হবে দাঁড়াতে হবে জালিমের রূপ নিয়ে জুলুম করলে কেউ একদিন তাদেরও পতন হবে পতন হবে দুর্নীতিবাজ হোক জালিমি শাসক হোক ওদেরকে দমন করতে হবে ওদেরকে দমন করতে হবে ওদেরকে দমন করতে হবে অন্যায় অনাচার রুখতে হবে কোরআনের চেতনায় জাগতে হবে অন্যায় অনাচার রুখতে হবে কোরআনের চেতনায় জাগতে হবে দিয়েছে দেশের তোর জীবন অকাতর তাদেরকে স্মরণ রাখতে হবে রাখতে হবে রক্তের বিনিময়ে অর্জিত দেশকে মুদেরকে রক্ষা করতে হবে করতে হবে দিয়েছে দেশের তোর জীবন অকাতর তাদেরকে স্মরণ রাখতে হবে রাখতে হবে রক্তের বিনিময়ে অর্জিত দেশকে মুদেরকে রক্ষা করতে হবে করতে হবে ক্ষমা খুশির মাঝে বিজয় লুকিয়ে আছে সেই নীতি আমাদের রাখতে হবে সেই নীতি আমাদের আমাদের রাখতে হবে সেই নীতি আমাদের রাখতে হবে অন্যায় অনাচার রুখতে হবে কোরআনের চেতনায় জাগতে হবে অন্যায় অনাচার রুখতে হবে কোরআনের চেতনায় জাগতে হবে লাল নীলে মোড়ানো রূপ সাজ সাজানো এর নাম নয় শুধু স্বাধীনতা স্বাধীনতা হাজারো হাসির মাঝে এখনো লুকিয়ে আছে মানব সমাজের পরাধীনতা পরাধীনতা লাল নীলে মোড়ানো রূপ সাজ সাজানো এর নাম নয় শুধু স্বাধীনতা স্বাধীনতা হাজারো হাসির মাঝে এখনো লুকিয়ে আছে মানব সমাজের পরাধীনতা পরাধীনতা স্বাধীন পরাধীন কত আর শুনবো প্রকৃত স্বাধীনতা আনতে হবে প্রকৃত স্বাধীনতা আনতে হবে প্রকৃত স্বাধীনতা আনতে হবে অন্যায় অনাচার রুখতে হবে কোরআনের চেতনায় জাগতে হবে অন্যায় অনাচার রুখতে হবে কোরআনের চেতনায় জাগতে হবে অন্যায় অনাচার রুখতে হবে কোরআনের চেতনায় জাগতে হবে অন্যায় অনাচার রুখতে হবে কোরআনের চেতনায় জাগতে হবে অন্যায় অনাচার রুখতে হবে কোরআনের চেতনায় জাগতে হবে